الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين جهاد এটা কি সন্ত্রাস না আল্লাহ তাআলার রহমত জিহাদ করলে মাদ্রাসা মসজিদ ইত্যাদি বন্ধ হয়ে যাবে নাকি এগুলোর স্থায়িত্বের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমী কালামে পাকে ইরশাদ করেন ولولا دفع الله الناس بعضهم ببعض لفسدت الأرض ولكن الله ذو فضل على العالمين যদি কিছু লোককে কিছু লোক দ্বারা প্রতিহত করার ব্যবস্থা আল্লাহ তালার না থাকত যদি কিছু লোককে কিছু লোক দ্বারা প্রতিহত করার ব্যবস্থা আল্লাহ তালার না থাকত লাফাসাদাতিল তাহলে এই দুনিয়া এই পৃথিবী ধ্বংস হয়ে যেত পৃথিবী কি হতো ধ্বংস হয়ে যেত কিন্তু আল্লাহ পৃথিবীবাসীর প্রতি দয়াশীল কিন্তু আল্লাহ তালা পৃথিবীবাসীর প্রতি কি দয়াশীল এখন প্রশ্ন এই পৃথিবীবাসীর প্রতি আল্লাহ তালা যে দয়াশীল এই দয়াটা আল্লাহ তালা প্রকাশ করেছেন কিভাবে কিছু লোককে কিছু লোকের দ্বারা দফা করার মাধ্যমে নাকি অন্য কোনো পন্থায় আর এটাই তো জিহাদ এটাই বেতাল এটাই জিহাদ তাহলে জেহাদ সন্ত্রাস হলো না আল্লাহ তালার রহমত জেহাদ আল্লাহ তালার রহমত বরং সন্ত্রাস দূরকরণের ব্যবস্থা এখন বর্তমান প্রেক্ষাপটে গোলামায়ে কেরাম এবং সাধারণ জনগণ এবং অন্যান্য দিনী কাজে লিপ্ত যারা তারা বলে থাকেন যে বর্তমানে জিহাদের কথা বললে জিহাদের কথা বললে দিনের যে খেদমত হচ্ছে মাদ্রাসা মসজিদ তাবলিগের মাধ্যমে এগুলো বন্ধ হয়ে যাবে এগুলো বন্ধ হয়ে যাবে খানকাহ বন্ধ হয়ে যাবে এগুলো কি হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তাই জিহাদের কথা বলা যাবে না বলা থেকে বিরত থাকতে হবে তাদের এই কথাটা আল্লাহ তালার সরাসরি আয়াতের বিপরীত আল্লাহ তালার আয়াতের সরাসরি বিপরীত আল্লাহ তালা কালামে পাকে বলেন ওয়ালাউলা বিবা'দিল লাহুদ্দিমাত ওয়া বিয়া'উ ওয়া ওয়া মাসাজিদু ইসমুল্লাহি কাসীরা আল্লাহ তাআলা যদি মানব জাতির এক দলকে অপর দল দ্বারা প্রতিহত না করতেন তবে খ্রিস্টানদের নির্জন গির্জা এবাদতখানা ইহুদিদের উপাসনালয় এবং মসজিদ সমূহ বিধ্বস্ত হয়ে যেত যেগুলোতে আল্লাহর নাম অধিক হারে স্মরণ করা হয় তাহলে কি এই দফায়ের ব্যবস্থা না থাকলে এগুলি কি হয়ে যেত ধ্বংস হয়ে যেত তাহলে বোঝা যায় কি জিহাদ থাকলে দফার ব্যবস্থা থাকলে এগুলি কি থাকবে স্থির থাকবে ঠিক থাকবে মাদ্রাসা ঠিক থাকবে মসজিদ ঠিক থাকবে খানকাহ ঠিক থাকবে তাবলিগ ঠিক থাকবে জেহাদ থাকলে এগুলো ধ্বংস হবে না জেহাদের কথা বললে এগুলো ধ্বংস হবে না বরং ঠিক থাকবে তাই হবে যারা জিহাদের কথা বলতেছে যারা জিহাদ করছে তারা কি আল্লাহ তালা দিনের সাহায্য করছে কিনা আল্লাহ তালা বলছেন যারা আল্লাহ তালা দিনের সাহায্য করবে নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তালা তাদের সাহায্য করবেন যে আল্লাহ তালা সাহায্য করবে আল্লাহ তালা সাহায্য করবেন মনে করতে পারেন আমাদের শক্তি কম আমরা সংখ্যায় কি কম আমরা সংখ্যায় কম আমরা যুদ্ধে জয়ী হব না আল্লাহ তালা সাহায্য আসলে যুদ্ধ কেন জয়ী হব না আল্লাহর কি শক্তি নেই আল্লাহ তো বলছেন আল্লাহ তারা নিশ্চয় আল্লাহ তালা কি শক্তিমান জবরদস্ত আমরা দুর্বল হলে কি হবে আমরা সংখ্যায় কম হলে কি হবে কাম্মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ কত ছোট ছোট দল বড় বড় দলের উপর কি করছে আল্লাহ তাআলার সাহায্যে আল্লাহ তাআলা অনুমতি করবে বিজয় গ্রহণ বিজয়ী হয়েছে সুতরাং মুসলমানদের সংখ্যায় কম কিনা সেটা দেখার বিষয় নয় তাদের শক্তি কতটুকু আছে সেটা দেখার বিষয় নয় দেখার বিষয় হলো সে আল্লাহ তালার বিধান পালন করেছে কিনা আল্লাহ তালার নির্দেশ পালন করেছে কিনা এটাই কি দেখার বিষয় আমাদের উপর যা নির্দেশ তা করাই কি আমাদের জন্য ফরজ নতিজায় কি আসবে এটা দেখা আমাদের জন্য ফরজ নয় যেমন আল্লাহ তালা বলেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া وعسى أن تكرهوا شيئا وهو خير لكم وعسى أن تحبوا شيئا وهو شر لكم والله يعلم وأنتم لا تعلمون বর্তমান প্রেক্ষাপটে আমরা মনে করি জিহাদের কথা না বলা উত্তম এর ফলে কি থাকবে মসজিদ মাদ্রাসা ঠিক থাকবে আমরা তো আগেই প্রমাণ করেছি কি থাকবে না ঠিক থাকবে না ধ্বংস হবে বরং জিহাদের কথা বললে কি হবে মসজিদ মাদ্রাসা ঠিক থাকবে মসজিদ মাদ্রাসা ঠিক থাকবে জিহাদের কথা বললে মসজিদ মাদ্রাসা ঠিক থাকবে খানকা ঠিক থাকবে তাবলিক ঠিক থাকবে এই ব্যাপারে পরে আরেকটা কথা বলবো কোন ব্যাপারে মসজিদ মাদ্রাসা খানকা এগুলো ঠিক থাকবে কথাটা একটু স্মরণ রেখেন পরবর্তীতে আসবে ইনশাল্লাহ আচ্ছা তো এখন বলছিলাম মসজিদ আল্লাহ তারা বলছেন কি কুতিবা আলাইকুমুল কিতাল আল্লাহ তালা আমাদের উপর জিহাদ ফরজ করেছেন এটা আমাদের কাছে কি অপছন্দনীয় আমাদের কাছে কি জিহাদ করা অপছন্দনীয় এরপর আল্লাহ বলতেছেন কি তোমাদের কাছে একটা বিষয় কি অপছন্দনীয় অথচ এটা কি তোমাদের জন্য কল্যাণকর আর একটা বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের কাছে কি অকল্যাণকর তো বর্তমানে আমরা মনে করি জিহাদ না করা কি ভালো জিহাদ করাটা ভালো না অথচ আল্লাহ তালা জিহাদ ফরজ করে রেখেছেন আল্লাহ তালা ফরজ করে রেখেছেন কোনটা কল্যাণ কোনটা কল্যাণ আমরা বুঝি না বুঝেন কে আল্লাহ সুতরাং আল্লাহ তার নির্দেশ পালন করাই আমাদের উপর কি জরুরি অন্য আয়াতে তো আল্লাহ তালা আরো কঠিন ভাবে বলছেন তোমাদের কি দলিল আছে কি প্রমাণ আছে কি উজোর আছে যে তোমরা কি করো আল্লাহ তালা রাস্তায় জিহাদ করো না এবং ওই সমস্ত দুর্বল নারী পুরুষ ও শিশুদের পক্ষ হয়ে তোমরা কিতাল করো না যারা বলে আল্লাহ যারা বলে যে আল্লাহ আপনি আমাদেরকে এই জনপদ থেকে বের করে নিয়ে যান যার অধিবাসীরা জালেম অত্যাচারী ও যে আল্লাহ না মিল্লাদুনকা বলিয়া ও যে আল্লাহ না মিল্লাদুনকা নাসিরা আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক নির্ধারণ করে দিন আপনার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী দাঁড় করিয়ে দিন এর আগের আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা জান্নাত চায় তাদের কি উচিত যারা জান্নাতে যেতে চায় فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة যারা আল্লাদিন হায়াত দুনিয়া বিল আখির আখিরাতের বিনিময়ে যারা কি করেছে দুনিয়ার জীবনকে বিক্রি করে দিয়েছে তাদের উচিত তারা যেন কি করে কিতাল করে যারা আল্লাহ তালা রাস্তায় কি করবে কিতাল করবে ফায়ুক্তাল আউ ইয়াগলিব সে নিহত হোক বা বিজয়ী হোক মহা প্রতিদান দান তাকে কি দান মহা প্রতিদান তো জিহাদ থেকে বিরত থাকার কি নাই অবকাশ নেই যদি ধরেও নেওয়া হয় যদি ধরেও নেওয়া হয় যে জিহাদের কথা বললে জিহাদের কথা বললে জিহাদ করলে মসজিদ মাদ্রাসা খানকা তাবলি এগুলি সব বন্ধ হয়ে যাবে এগুলি সব ধ্বংস হয়ে যাবে আমার প্রশ্ন রাসুলের তাবলিগের চেয়েও কি আমাদের তাবলিক দামি বা গুরুত্বপূর্ণ রাসুলের তাদরিস মাদ্রাসা মসজিদে নবীর যে মাদ্রাসা ছিল সেই মাদ্রাসার চেয়েও কি বেশি দামি বেশি গুরুত্বপূর্ণ রাসুল সাহাবাইকেরাম তাস্কিয়া করতেন তার চেয়ে আমাদেরটা দামি বেশি গুরুত্বপূর্ণ রাসুলের মসজিদ নবী ছিল তার চেয়ে আমাদেরটা দামি বেশি গুরুত্বপূর্ণ রাসুলের বিবিগণ ছিলেন সাহাবাইকেরাম বিবিগণ ছিলেন মদিনাতে তারা কি আমাদের বিবিদের চেয়ে তাদের আমাদের বিবিরা কি তাদের চেয়ে বেশি দামি বেশি পবিত্র বেশি মর্যাদাশীল তাদের জীবনের চেয়ে কি আমাদের জীবন বেশি মূল্যবান যদি না হয় রাসুলের ব্যাপারে শুনেন যখন রাসুলের কাছে হদাই বিয়ার সময় রাসুলের কাছে সংবাদ আসলো উসমান রাজি আল্লাহ তালুকে কি করে দেওয়া হয়েছে শহীদ করে দেওয়া হয়েছে চোদ্দশো সাহাবি মোট সংখ্যাই কি ছিল তখন চোদ্দশো বা পনেরোশো সাহাবির সংখ্যাই এগুলো এরা যদি দুনিয়া থেকে ধ্বংস হয়ে যায় দুনিয়াতে আল্লাহ বল নেওয়ার আর কেউ থাকবে না দিনের কাজ কে করবে নবী এখানে উপস্থিত নবী যদি চলে তাই এখনো তো পুরান নাজিল হওয়াই পূর্ণ হয় নাই কোরআনটাই তো পূর্ণ নাজিল হওয়ার সুযোগ থাকবে না নাজিল হবে আর দিনই তো সম্পূর্ণ হয়ে যাবে তো সাহাবাহ একরাম কি করতেছেন বলতেছেন যে আমরা কি করেছি বায়াত করেছি রাসুলের কাছে বায়ানা আলাল মাউত মৃত্যুর উপর কি করেছি বায়াত করেছি যে হয়তো আমরা উসমানের রক্তের বদলা নেব নয়তো আমরা সবাই কি করব মারা যাব এর মধ্যে রসুল নিজেও আছেন তাহলে রাসুলের তাবলিগ রাসুল কি করেছেন তাবলিগ তাজকিয়া নজরে কোরআন হম মসজিদে নববী এবং তাজকিয়া নফ হ্যাঁ এবং মসজিদের যে মাদ্রাসা ছিল এই সবগুলির উপর প্রাধান্য দিয়েছেন একজন মুসলমানের রক্তের বদলা নেওয়াকে এবার বুঝেন একজন মুসলমানের রক্তের মর্যাদা আল্লাহর কাছে কতটুকু ইসলামে তার গুরুত্ব কতটুকু সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে একজন মুসলমান রক্তের বদলা নিতে হবে তবু দিন অসম্পূর্ণ থেকে যায় থাক আল্লাহ যদি ইচ্ছা হয় পূর্ণ হবে বর্তমানে বর্তমানে আমার উপর ফরজ কি উসমান রাজি আল্লাহ তার রক্তের বদলা নেওয়া এটা আমার উপর ফরজ এইটাই পালন করতে হবে কোরআন পূর্ণ নাজিল হয়েছে কিনা মস্তি নবীতে যারা কি আছে <clears throat> তালিম গ্রহণ করতেছে তাদের তালিম পূর্ণ হলো কিনা না তালিম বন্ধ হয়ে যাবে তাদের তাজকিয়া হচ্ছে তাদের তাজকিয়া পূর্ণ হলো কিনা না ও সম্পূর্ণ থেকে যাবে বিবিরা যারা আছে এরা নিরাপদে থাকবে না ধ্বংস হয়ে যাবে মসজিদে নবী আছে সেটা থাকবে না ধ্বংস হয়ে যাবে মসজিদে নবীর যে খানকা আছে ঠিক থাকবে না ধ্বংস হয়ে যাবে সেটা দেখার সুযোগ নাই এই মুহূর্তে ফরজ হলো উসমানের রক্তের বদলা নেওয়া তাই করতে আল্লাহ তালা এবার আমরা যদি হতাম তাহলে বলতাম নাউজুবিল্লাহ রসুল পাগল হয়ে গেছে এত সবকিছুকে ধ্বংস করে একজন লোকের রক্তে দেওয়া দরকার আছে আমরা কি বলতাম এটাই বলতাম যে রাসুল পাগল হয়ে গেছে নাওজুবিল্লাহ এই কথা বললে বলতে হবে নাওজুবিল্লাহ আল্লাহ পাগল হয়ে গেছে নাওজুবিল্লাহ কারণ আল্লাহ তাআলা রাসুলের এই বায়াতের উপর কি করেছেন সন্তুষ্টি ঘোষণা করেছেন বলেছেন কি لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة فعلم ما في قلوبهم فأنزل السكينة عليهم وأصابهم فتحا قريبا <coughs> سورة فتح লাকাদ রাজিয়াল্লাহ আল্লাহ তারা স্পষ্ট ঘোষণা দিয়েছেন আল্লাহ রাজি হয়ে গেছেন আনিল মুমিনিন মুমিনদের উপর কখন ইদ ইউবাইউনাকা তাহতা শাজারা যখন তারা কি করেছে ওই সুলহ হুদাইবিয়ার মধ্যে যে গাছ ছিল গাছের নিচে তারা যখন কি করেছে বায়াত গ্রহণ করেছে ফালিমা মা ফি কুলুবিহিম তারা জেনেছে আল্লাহ তাআলা জানেন তাদের অন্তরে কি তাদের অন্তরে কি একমাত্র আল্লাহর জন্য কি করা উসমান রক্তে বদলা নেওয়া আল্লাহকে সন্তুষ্ট করা অন্য কিছু না তারা যে সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ তারা কি করেছেন তাদের উপরে সাকিনা নাজিল করেছেন প্রশান্তি নাজিল করেছেন ওয়াসা কারিবা এবং নিকটবর্তী বিজয় দান করেছেন শুধু তাই নয় এর আগে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন এই বায়ারটা কেমন ছিল ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ সেই বায়াতটার ব্যাপারে আল্লাহ তালা বলছেন কি এই রসুল আপনার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা শুধু আপনার হাতে বায়াত গ্রহণ করে নাই বরং তারা আল্লাহর হাতে বায়াত গ্রহণ করেছে উসমান একজন মুসলমানের রক্তের বদলা নেওয়ার জন্য যখন কি হয়েছে বায়াত হয়েছে সেটার ব্যাপারে বলছেন <clears throat> যে এই বায়াত আপনার হাতে নয় এই বায়াতটা সরাসরি কার হাতে হয়েছে আল্লাহর হাতে তাদের সকল সকলের হাতের উপর কার হাত ছিল আল্লাহ বর্তমান পৃথিবীতে কি পরিমাণ মুসলমান নির্যাতিত হচ্ছে কি পরিমাণ মুসলমান নির্যাতিত হচ্ছে এদের রক্তের বদলা কে নেবে এদের নির্যাতনের বদলা কে নেবে এখনো কি জিহাদ ফরজ হবে না কখন হবে তাহলে জিহাদ ফরজ জিহাদ তো কখন ফরজ হবে রাসুলের মসজিদ নবীর চেয়ে আমাদের মসজিদ মসজিদগুলি কি হয়ে গেল দামি হয়ে গেল রাসুলের মাদ্রাসার চেয়ে আমাদের মাদ্রাসাগুলি দামি হয়ে গেল রাসুলের তাজকিয়ার চেয়ে আমাদের তাজকিয়াগুলি দামি হয়ে গেল রাসুলের তাবলিগের চেয়ে আমাদের তাবলিগ দামি হয়ে গেল আমাদের কি করা দরকার চিন্তা করা দরকার বুঝার দরকার সহি জিনিসটা গ্রহণ করা দরকার মানুষের মাঝে কি করা দরকার প্রচার করা দরকার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ